الله وبركاته الحمد لله الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده قال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال عليه الصلاة والسلام من أحدث في أمرنا ما ليس منه فهو رد উপস্থিত ইসলাম প্রিয় দিনী বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে আবারও কয়েক মাস পর এই রুমে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং দিনের কিছু আলোচনা শোনার পড়ার ও জানার তৌফিক দান করছেন তারপরে পরে প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক এই সময় আমরা যে সময়ে পদার্পণ করছি সেই সময়টির বা সেই দিনগুলিতে আজ বিশ্বে অনেক মুসলিম দল বা ফেরকা মিলাদুল নবী বা নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের জন্ম দিবসকে কেন্দ্র করে সেই দিনটিকে উদযাপন করছে বা করতে যাচ্ছে আপনারা অনেকেই এই মিলাদুল নবীর হুকুম বা বিধান ইসলামে কি সেটা জানেন বা জেনেছেন বা জানতে পারেন কিন্তু আজ আমি মিরাদুল নবী সুন্নত না বিদাত এ সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি না বরং যে বিষয়টিকে আমি প্রাধান্য দিতে চাচ্ছি মিলাদকে কেন্দ্র করে সেই বিষয়টি হচ্ছে মিলাদুল নবীর ইতিহাস কি নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের জন্মদিবস কখন থেকে পালন করা শুরু হয় কিভাবে শুরু হয় কারা শুরু করে অতপর শেষ পর্যন্ত এর অবস্থান কি আমি এই ইতিহাসটাই আজ আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব আল্লাহ আমরা আধা ঘন্টা বা চল্লিশ মিনিট ধৈর্য সহকারে শুনব এবং বুঝার চেষ্টা করব এটাই আশা রাখি বন্ধুগণ কোন জিনিসের কোন মানুষের কোন ব্যক্তির জন্ম দিবস উদযাপন করার প্রথা আরবের ইতিহাসে পাওয়া যায় না নবী করিম সাল্লাম আসার পূর্বে যে যুগকে জাহেলি যুগ বা বর্বর যুগ বলা হতো সেই জাহেলি যুগে মানে আরব্য জাহেলি যুগের সভ্যতা এবং ইতিহাস যদি পড়া যায় খোঁজা যায় তাহলে সেখানে আরবের মানুষেরা আরবের জনপদে কখনো কোনো আরবের মানুষের জন্মদিবস পালন করত এরকম ইতিহাসে পাওয়া যায় না তাহলে এই জন্ম দিবস কারা পালন করত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আসার পূর্বে আরব্য সভ্যতায় বা আরবীয় সভ্যতায় যদি এই জন্ম দিবস পালন করার কোনো প্রথা না থাকে তাহলে সেই যুগে কি অন্য কোনো জাতির মধ্যে ছিল কি ছিল না দেখা যাচ্ছে সেই যুগে যে সকল লোক এই পৃথিবীতে জন্ম দিবস পালন করত তাদের মধ্যে এক প্রকার লোক হচ্ছে মাজুসি বা অগ্নি পূজক পূজক গ্রিক সভ্যতার একটি অংশ অগ্নি পূজা বা আগুনের পূজা করা এদের সভ্যতায় জন্মদিবস পালন করার তথ্য পাওয়া যায় অনুরূপ দেখা যায় বাইজেন্টাইন খ্রিস্টান সেই যুগের খ্রিস্টান বা সেই সেই যুগের সভ্যতার খ্রিস্টান সভ্যতার এবং শাসকদের একটা বিশেষ যুগ সেই যুগের লোকদেরকে এবং প্রশাসনকে বাইজেন্টাইন বলা হতো সে বাইজেন্টাইন শাসকদের মধ্যে এবং খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে এই জন্মদিবস পালন করার প্রথা ছিল নচেত আরবের সমাজে যখন জাহেলি যুগ ছিল তখনও কিন্তু কোন মানুষের কোন ব্যক্তির যে সে যত করে মহান বা বড় হোক না কেন তার জন্মদিবস পালন করার কোনো ইতিহাস আরব্য সমাজে বা সভ্যতায় ছিল না এই কথাটি আমাদের প্রথমে মনে রাখতে হবে অতপর আমরা দ্বিতীয় পয়েন্ট যেটা জানব যে প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লামও যখন জন্মগ্রহণ করেন মক্কায় তিনি যখন জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করার পর ছোট থেকে তিনি যে বড় হন বড় হওয়ার পরও তার জীবনে কখনো তিনি এই নিজের জন্ম দিবস পালন করেননি অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর তার চার খলিফা খলাফা রাশেদিন এবং অন্যান্য সাহাবাই গ্রামগণ অতপর তাবেইনগণ তাদের যুগেও এই জন্ম দিবস না তো আল্লাহ রসুল সাল্লামের আর না কোন সাহাবির বা খলিফার কোন রকম জন্ম দিবস তারা পালন করেননি এটা ঐতিহাসিক ভাবে স্বীকৃত এ কথাই ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন এ কথাই ইমাম সাহাবি বলেন এ কথাই ইবনে হাজার আসকালানি বলেন এ কথাই ইবনুল হাজ মালিকি বলেন আল্লামা রাশিদ রেজা বলেন আমি এ সকল কথাগুলির মধ্যে একজন শেখের উদ্ধৃতি আপনাদের কাছে না দিয়ে পারছি না তিনি হলেন ইমাম হানি তার বিশেষ বিশেষ বই আমালুল মাওলেদ আট থেকে দশ পৃষ্ঠায় তিনি বলছেন লা আলামুল হাদাল মাওলেদ আসলাম ফি কিতাবিন ওয়ালা সুন্নাহ আমি এই জন্ম দিবস মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস বা মিলাদুন নবীর সম্পর্কে কোন আসল জানি না মানে কোন দলিল জানি না না তো কোরআনে আর না তো সুন্নতে কোরআন এবং সুন্নতের কোথাও এই কাজের কোন দলিল বা প্রমাণ আছে আমি জানি না আমরা ইতিপূর্বে যে কয়েকটি জিনিস জানতে পারলাম সেটা হলো আরবি সমাজে জন্ম দিবস পালন করার প্রথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আগমনের পূর্বে ছিল না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন আসলেন তখন থেকে নিয়ে সাহাবি এবং তাবে ইন্দের যুগ পর্যন্ত এই জন্ম দিবস পালনের কোন জিনিস পাওয়া যায় না তবে মুসলিম সমাজে সর্বপ্রথম যখন দুই ঈদ বাদ দিয়ে অন্য কোন ঈদের প্রথা বা অন্য কোন খুশির দিন বা দিবসকে পালন কথা করার প্রথা ইসলামে যখন ঢুকে তখন আহলুসুন্না ওয়াল জামাহ বা সুন্নিদের মধ্যে নয় এ কাজটি শুরু হয়েছিল শিয়াদের থেকে এ কাজটি শুরু হয়েছিল কার থেকে শিয়াদের থেকে শিয়ারা সর্বপ্রথম দুই ঈদকে বা দুই ঈদের পর মানে ঈদ উল ফিতর ঈদ উল আধা এই দুটি ঈদ ছাড়াও আরো অন্য ঈদ উদযাপন করার উদ্যোগ নেয় আর এই উদ্যোগটা ঘটেছিল শিয়াদের শিয়াদের পক্ষ থেকে এটা চতুর্থ শতাব্দী হিজড়ির মাঝামাঝিতে ঘটে এই চতুর্থ শতাব্দী হিজড়ির মাঝামাঝিতে <clears throat> আব্বাসি খলিফার একজন বিশেষ রাষ্ট্র পরিচালক ও নিয়ন্ত্রক তার নাম ছিল মহিজুদ্দৌলা এই মহিজুদ্দৌলা সে প্রথম শিয়া ব্যক্তি বা শিয়া শাসক যে দোষই মহরমকে আশুরা দিবস এবং আঠাই জিল হেজকে গাদির খাম দিবস হিসাবে উদযাপন করে এবং রাষ্ট্রীয়ভাবে সেটা পালন করতে শুরু করে এখানে দুটি কথা আসলো একটা হলো আশুরা বা দশই মহরম আর দ্বিতীয়টা হলো গাদি রেখাম যেটা হচ্ছে আঠই জিলহিজ্জা এই আঠই জিলহিজ্জা এবং দশই মহরম ইসলামে সর্বপ্রথম আলুসুন্নাওয়াল জামাতের নয় বরং দুই ঈদের পর দুই ঈদ উদযাপনের পর যে সম্প্রদায় সর্বপ্রথম আরো দুইটি দিবস উদযাপন করতে শুরু করে তারা ছিল শিয়া সম্প্রদায় বিশেষ রাষ্ট্রনায়ক মহিজুদ্দৌলা যে দোষই মহরম আশুরার দিনকে এবং আঠেরো জিলহিজা গাদির এখন দিবস হিসাবে উদযাপন করতে শুরু করে এই তথ্য আপনারা পাবেন আল বেদায়ওয়ান নেহায়া ইবনে কাসির রহমতুল্লাহ আলের বিশেষ ইতিহাস সপ্তম খণ্ডে যে কথাটি এখানে আসলো যে আশুরার দিনকে আপনারা অবশ্যই সকলে জানেন যে দিনকে এখনো শিয়া সম্প্রদায় মহরমের দিন হিসাবে উদযাপন করে থাকে সূত্র ঘটেছিল এখান থেকে কিন্তু দ্বিতীয় একটি কথা আসলো গাদি রেখাম এই গাদি রেখাম জিনিসটি কি গাদি রেখাম মানে খামের গাদির গাদির মানে হচ্ছে পুকুর তালাব খামের গাদির বা খামের পুকুর এই জিনিসটা কি এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিদায় হজ থেকে যখন মদিনায় ফেরত আসছিলেন তখন রাস্তায় একটা পুকুরের নাম যার নাম ছিল খাম কিংবা বলা হয়েছে যে সেই পুকুরের যে মালিক ছিল তার নাম ছিল খাম সেই গাদিরে খাম বা খামের পুকুরের কাছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অবস্থান করেন কিছুক্ষণ আরাম করেন আরাম করার সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটি খুতবা প্রদান করেন যে খুতবায় তিনি তার আহলে বেদ বা তার পরিবার পরিজনের সম্পর্কে সৎ উপদেশ দেন আলাইকুম আলাইকুম আহলাল বেদ তোমরা আমার আহলাল বেদ বা আমার পরিবার পরিজনের সম্পর্কে ভালো ধ্যান রাখো এবং ভালো তাদের সম্পর্কে এবং তাদেরকে ভালো করে দেখো এবং তাদের ব্যাপারে যেগুলো হক সেগুলো আদায় করো এ বিষয়ে তিনি একটি ওসিয়ত করেন বা নসিহত করেন এই জাদির খাম দিনটিকে শিয়ারা উদযাপন করতে শুরু করে এই কারণেই যে তাদের কাছে সবচেয়ে বড় দলিল আবু বকর উমর এবং উসমান রদি আল্লাহ তাল আনহ যে খেলাফতের হকদার নন তার পূর্বে যে হজরত আলী রবি আল্লাহ আনহ খেলাফতের হকদার তাদের যে দলিল সেটা হচ্ছে এই জাদির খামকেই কেন্দ্র করে সে গদির খামকে কেন্দ্র করে যেহেতু তাদের ইমাম এবং হরত আলী রাজি আল্লাহ তালকে প্রথম খলিফা অনুরূপ তাদের শিয়া মতবাদের পুরো জিনিসটা যেহেতু এই গদির খামকে কেন্দ্র করে আছে সেই কারণে তারা কি করে এই গদির খাম উপলক্ষে তারা একটি অনুষ্ঠান শুরু করে বা উদযাপন করতে শুরু করে এই দিন জিলহজকে এটা ছিল শিয়া রাষ্ট্রপ্রধান মহিজুদ্দৌলা যে প্রথম এই এই মানে দুই ঈদের পর আরো দুই দিবস চালু করেছিল এ কথা জানার পর আমরা আমাদের আলোচনায় আসি যে এবার প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিহাসাল্লামের জন্ম দিবস কে শুরু করেছিল আমি একটু পরে বলবো যে যারা আজ জন্ম দিবস পালন করছে যে সকল সুফি এবং ব্রেলি লোকেরা তাদের ইমামরাও এবং ওলামারাও এ কথা স্বীকার করেছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্ম দিবস অনেক পরে শুরু হয়েছে কিন্তু আমরা এখানে যেটা জানতে চাচ্ছি যে যখন প্রথম শুরু হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্মদিবস সেই জন্মদিবসটা আবার কে শুরু করেছিল সেই জন্মদিবসটা যে লোকেরা যে সম্প্রদায়রা শুরু করেছিল তারাও ছিল বিশেষ খলিফা এবং রাষ্ট্রনায়ক আর ইসমাইলি শিয়া ওবাইদি গোত্র থেকে ওবাইদি শিয়ারা বা ওবাইদি রাষ্ট্রপ্রধানরা সর্বপ্রথম নবী করিম সাল্লাহ আলি সাল্লামের জন্মদিবস পালন করতে শুরু করে এই ওবাইদের শিয়ারা কে এবং এরা কোথায় থাকতো এদের আকিদা কি আমি আপনাদেরকে অবশ্যই একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করব ওবাইদি খলিফা এবং ওবাইদি শাসনকাল এটা বর্তমান আফ্রিকার টুনিস বা টিউনিসিয়া থেকে শুরু হয়েছিল সেটা বিস্তার লাভ করে তাদের মিশরে তাদের মিশরে রাজধানী তাদের মিশর ছিল অতপর সেখান থেকে বিস্তার করে সুরিয়া এবং আরব উপকূলেও তাদের এই রাষ্ট্র ছড়িয়ে পড়েছিল ওবাইদি খলিফা এরাই সর্বপ্রথম নবী করিম সাল্লাহ আলি সাল্লামের জন্ম দিবস পালন করতে শুরু করে শুধু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্ম দিবস এরা পালন করতে শুরু করেনি বরং এরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে সাথে আলী রাজি আল্লাহ তালা জন্ম দিবস এমনকি ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার জন্ম দিবস হাসান রাজি আল্লাহ তালা আনহর জন্ম দিবস এবং হোসেন রাজি আল্লাহ তালা আনহর জন্ম দিবসও তারা পালন করতে শুরু করে একই সাথে তারা নিজের রাষ্ট্রপ্রধান যাদেরকে হাকেম বলা হতো সেই হাকেমেরও তারা এই মিলাদ বা জন্ম দিবস পালন করতে শুরু করে আরো অবাক হবেন খ্রিস্টানরা যে জন্ম দিবস পালন করত বড়দিন হিসাবে বা ক্রিসমাস ডে হিসাবে সেই ক্রিসমাস ডেতেও এরা শরিক হতো এবং পালন করতে এরা সহযোগিতা করত এই এই ওবাইদি শাসন কাল কখন থেকে শুরু হয় একটু বর্ণনা শুনেন ওবাইদি শাসনকাল বললাম একটু আগে টিউনিসিয়া বা টুনিসে দুইশো সাতানব্বই হিজড়িতে শুরু হয় এবং মিশরে তাদের এই শাসন ক্ষমতা শুরু হয় তিনশো বাষট্টি হিজড়িতে অতপর এদের প্রথম যে খলিফা বা রাষ্ট্রপ্রধান হয় তার নাম ছিল আল দিন ইল্লা আর এদের শেষ রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র শাসকের নাম ছিল আজেদ আবদুল্লাহ আর এদের শাসনকাল পতন ঘটিয়েছিলেন বিশ্বের সুন্নি জগতের বিশেষ একজন বীর গাজী এবং মহাপণ্ডিত সালাহুদ্দিন আইয়ুবি সালাহুদ্দিন আইয়ুবি যখন এই মিশর জয় করেন তখন এদের পতন ঘটে এ সকল তথ্য ইতিহাসের বিশেষ বই আর তারিখ আল ইসলামী মাহমুদ শাহের ষষ্ঠ খণ্ডে দেখা যেতে পারে আমি আপনাদের বলছিলাম যে ইসলামে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্মদিবস পালন করা এই ইতিহাস যদি দেখা যায় তাহলে এই ইতিহাসকে শুরু করেছে ওবাইদি খলিফা এবং শাসকগণ যারা সকলে শিয়া ছিল রাফেদি ছিল এবং নিজেকে ফাতেমি বংশের দাবিদার বলতো তারা বলতো আমরা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার বংশধর থেকে সেই জন্য তাদের ওপর নাম হচ্ছে আল ফাতেমি আল ফাতেমি ইয়া বা আল ফাতেমি আপনারা এ সকল জিনিসের তথ্য আরো দেখতে পারেন বিশেষ আরবি আরবি লেখক এবং ঐতিহাসিক মকরেজি যার বইয়ের দাম হচ্ছে আল মাওয়ায়েদ ওয়াল ইয়াতিবার পৃষ্ঠা 490 থেকে 495 পৃষ্ঠা পর্যন্ত এই ওবায়দি শাসকরা যে তারা নবী সাল্লাহ সাল্লামের জন্মদিবস শুরু করেছিল পালন করতে তার একটি কোটেশন আমি বিশেষ এক বই থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি কোটেশনটির বাংলা অনুবাদ শোনাই সেটি হচ্ছে আহমদ ইবনে আলী আল কালকাসামদি তিনি আটশো একুশ হিজড়িতে মারা যান আটশো একুশ হিজড়িতে এখন চলছে চোদ্দশো চৌত্রিশ সেই যুগের লেখক তিনি এদের এই ইলাদুল মিলাদুল নবী তারা যে নবী সাল্লাহ সাল্লামের জন্ম দিবস উদযাপন করত তাদের সম্পর্কে তিনি যা বর্ণনা দিয়েছেন তার একটু উদ্ধৃতি আমি আপনাদের শোনাই তিনি বলছেন আরবিতে আপনার বাংলাটা হচ্ছে এরূপ রবিউল আউয়াল মাসের বারো তারিখে ফাতেমি শিয়া শাসক মিরাজুল নবী উদযাপন করতেন ফাতেমি শিয়া শাসক মিরাজুল নবী উদযাপন করতেন তাদের নিয়ম ছিল যে এ উপলক্ষে বিপুল পরিমাণে উন্নত মানের মিষ্টান্ন তৈরি করা হতো এই মিষ্টান্ন তিনশো পিতলের খাঞ্চায় ভরা হতো অতপর মিরাদের রাত্রিতে এই মিষ্টান্ন সকল তালিকাভুক্ত রাষ্ট্রীয় দায়িত্বশীলদের মধ্যে বিতরণ করা হতো যেমন প্রধান বিচারক প্রধান শিয়া মত প্রচারক দরবারের কারিগণ দরবারের দরবারের কারিগণ বিভিন্ন মসজিদের খতিব ও প্রধানগণ ধর্মীয় প্রতিষ্ঠান আদির ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ এ উপলক্ষে খলিফা প্রাসাদের সামনের বালকনিতে বসতেন আসরের নামাজের পরে বিচারপতি বিভিন্ন শ্রেণী ও কর্মকর্তাদের সঙ্গে আজহার মসজিদের ভ্রমণ করতেন এবং সেখানে এক খতম কোরআন তেলাওয়াত পরিমাণ সময় বসতেন মসজিদ ও প্রাসাদের মধ্যবর্তী স্থানে অভ্যাসগত পদস্থ পদস্থ মেহমানগণ বসে খলিফাকে সালাম প্রদানের জন্য অপেক্ষা করতেন এ সময়ে বালকনির জানালা খুলে হাত নেড়ে খলিফা তাদের সালাম গ্রহণ করতেন এভাবে হাত নেড়ে এরপর কারিগণ কোরআন তেলাওয়াত করতেন এবং বক্তাগণ বক্তৃতা প্রদান করতেন বক্তৃতা অনুষ্ঠান শেষ হলে খলিফার সহচরগণ হাত নেড়ে সমবেতদের বিদায়ী সালাম জানাতেন খিড়কি বন্ধ করা হতো এবং উপস্থিত সকলে নিজ নিজ ঘরে ফিরতেন এভাবেই তারা আলী রাজি আল্লাহ তালা আনহর জন্মদিনও পালন করত এটা কে বলেছেন লেখক যার মৃত্যু হয়েছে আটশো বার আটশো একুশ হিজড়িতে তার নাম হলো আহমদ ইবনে আলী আল কালকা শান্তি এরপর আরো অনেক উদ্ধৃতি আছে যেটা আমি আপনাদের সামনে প্রস্তুত করতে পারি তবে এতটুকুই আপনারা বা আমাদেরকে আজকের এই বৈঠকে জানান যথেষ্ট যে এই মিরাদুল নবী যারা প্রচলন করেছে বা শুরু করেছে তারা ছিল ওবাইদি শিয়া গোত্ররা এবং এর প্রচলন ঘটেছিল মিশরে এখন একটি জিনিস আমাদের জানতে হবে যে এই ওবাইদি ফিরকা বা এই ওবাইদি শাসক দল এই ওবাইদি ইজম বা মতবাদ এটা কি জিনিস এবং এদের ধর্মীয় বিশ্বাস কি এরা কি কি বলেছে এবং এদের আকিরা এবং বিশ্বাস কি একটু আমাদের অবশ্যই জানতে হবে নজর সম্পূর্ণ হবে না একটু আগে আমি আপনাদের বলছিলাম যে এরা হচ্ছে ওবাইদি শাসক কিন্তু এদের এরা নিজেকে দাবি করতো এরা ফাতেনি বংশধর কি দাবি করতো ফাতেমি বংশধর অর্থাৎ ফাতেমা রাজি আল্লাহ আনার বংশধর থেকে তারা এসেছে এটা দাবি করতো তারা নিজে কিন্তু আসলে এদেরকে বলা হয় ওবাইদি দৌলা আর দৌলা ওবাইদি ইয়া বা ওবাইদি শাসক তারা যে ফাতেমি গোত্রের দিকে নিজেকে দাবি করত বা সম্পর্ক সম্পর্কিত করত এ সম্পর্কে আমরা সিয়ার আলামিন নোবালা এমাম জাহাবি রহমতুল্লাহ আলের পনেরো খণ্ড দুশো তেরো নম্বর পৃষ্ঠার একটি উদ্ধৃতি ছিলেন যে এরা কি ধরনের মৃত্যুক ছিল এবং কি কারণে এটা করত তিনি বলছেন ইয়াদ্দাউনের সারাফ এরা সারাফের দাবি করত সারাফ বলা হয় আরবি পরিভাষায় সারাফ ও আশরাফ বলা হয় নবী বংশধরকে নবী করিম সাল্লাহ সাল্লামের বংশধরকে তিনি বলছেন যে এরা সারাফের না এই কথা যিনি বলেছেন তিনি হলেন আবু শামা আবু শামা এই এই দৌলা ওবাইদিয়া বা ওবাইদি শাসকের সম্পর্কে একটা বিশেষ বই লিখেছেন যার নাম হলো কাশফো মা কানা আলী হেবানু ওবেদ মিনাল কুফরে ওয়াল কিজরে ওয়াল মাকরে ওয়াল কেট এই টাইটেলে তিনি যে বই লিখেছেন সেই বইয়ের একটা উদ্ধৃতি কি বলছেন তিনি বলছেন যে এরা শারাফ বা নবী বংশধরের দাবি দাবি করে ওয়া নিসবাত হুমেলা মাজুসি আও ইহুদি কিন্তু আসলে এদের নিসবত আসলে এদের সম্পর্কিত সম্পর্ক হচ্ছে ইহুদি কিংবা অগ্নি পূজকদের সাথে হাত্তা ইস্তাহার আহম জালিক ওয়াকিল দৌলা আল অলুবিয়া এদেরকে দৌলা অলুবিয়াও বলা হয় ওয়া দৌলা আল ফাতেমিয়া ফাতেমিয়াও বলা হয় ওয়া দৌলা আল ইহুদিয়া আসলে হচ্ছে এরা ইহুদি দৌলা বা ইহুদি রাষ্ট্র শাসক আবিল মাজুসিয়া আল আল বাতেনিয়া এরা ছিল মানে আল্লাহ মানে পুরাপুরি ইসলাম শত্রু এবং বাতেনি ফিরকা তার কোটেশন শেষ হলো এখন এটাই আমাদের জানা দরকার যে আমাদের আহলুসুন্নাওয়াল জামাতের লেখক এবং ঐতিহাসিকগণ তাদের সম্পর্কে কি মন্তব্য দিয়েছেন তার একটি আমি কোটেশন আপনাকে আপনাদের সামনে তুলে ধরলাম এবার যে জিনিসটি জানতে হবে সেটি হলো এই দৌল এই ওবাইদি শাসক বা ওবাইদি গোত্র বা ওবাইদিজম বা ফাতিমিজম এদের আকিদা ও বিশ্বাস কি ছিল খুবই জঘন্য খারাপ আকিদা আমি কয়েকটি বর্ণনা দিই আপনাদের সামনে এবং এই বর্ণনাগুলি আমার না বিশেষ আলোচনা জামাতের লেখক বিশেষ রেজাল পণ্ডিত রেজাল শাস্ত্রের পণ্ডিত ইমাম শামসুদ্দিন জাহাবি সিয়ার আলাম নোবেলায় এবং ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার বিশেষ তারিখ আল বেদায় ও নেহায় তিনি এর বর্ণনা দিয়েছেন আমি সেখান থেকে আরবি কোটেশন গুলো একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরি প্রথমত এরা রবুবিয়াতের দাবি করেছিল রবুবিয়াতের দাবি করা মানে যে তারা নিজেকে রব হিসাবে দাবি করেছিল যে আমরা আমরাই হচ্ছি প্রভু এবং রব তোমাদের এরা দাবি করেছিল যে আমরা উলুহিয়া উলুহিয়াতের দাবি করেছিল আমরাই উপাস্য আমাদের উপাসনা করো এর দাবি করেছিল কোটে শুনে শুনেন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই বলছেন যে যখন এদের বিরুদ্ধে লড়াই শুরু হয় তখন আহলুসুল্লাহ জামাতের লোকগুলো খারেজি দলের সহযোগিতা করেছিল খারেজি কি মতবাদ খারেজি একটি একটি ভ্রান্ত মতবাদ যে মতবাদের বিশ্বাস হচ্ছে যে যদি কোনো মানুষ বড় গুণা করে তাহলে সে আর মুসলমান থাকে না সে শুধু চিরদিনের জন্য জাহান নামে চলে যায় এটা আলোচনা তো জামাতের আকিদা না আলোচনা তো জামাত বা আমাদের আকিদা বিশ্বাস হচ্ছে যদি কোনো মানুষ বড় গুণা করে কাবিরা গুণা করে তাহলে তার এই বড় গুণার শাস্তি আছে এবং সে ইসলাম থেকে বের হয় না আল্লাহ যদি চান তাকে ক্ষমা করবেন না হলে শাস্তি দেওয়ার পর জান্নাতে যাবে কিন্তু খারেজি মতবাদের বিশ্বাস হলো যে বড় গুণা করলে ইসলাম থেকে চলে যাবে বের হয়ে যাবে আর চিরদিনের জন্য সে জাহান্নামে হয়ে যাবে তো সেই যুগে যখন ওবাইদি পিরিয়ডের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল তখন আমাদের ওলামায় আহলুসুল্লাহ জামা এই খারেজি দলের সহযোগিতা করেছিল কারণ তারা শক্তিমান ছিল তাদের সহযোগিতা করেছিল কেন তার বর্ণনা দিতে গিয়ে বলছেন জাহেদু একজন খুদ্া দিয়েছিলেন আহলুসুল্লাহ জামাতের বিশেষ এক আলেম বিশেষ এক মসজিদে যার নাম হচ্ছে আহমদ বিন আবুল ওয়ালিদ সে খুতবা প্রদানের সময় বলছিল জাহেদু মান কাফারা বিল্লাহ জিহাদ করো তাদের সঙ্গে যারা আল্লাহকে অস্বীকার করেছে মানে এই ওবাইদি গোত্র এই ওবাইদি এই দৌলা ওবাইদিয়া ওবাইদি শাসক আল্লাহকে অস্বীকারী ওয়াজামা আন্নাহু রাব্বুম মিন দুনিল্লাহ এবং সে তারা বিশ্বাস করেছে যে তারা আল্লাহ ব্যতীত হচ্ছে রব আল্লাহ ছাড়া এরাই হচ্ছে রব وقال اللهم ان هذا القرمطي الكافر المعروف بابن عبيد الله المدعي হে আল্লাহ এই কাফের কুরমতি যে ওবাইদুল্লাহ যে রবের দাবিদার সে তোমার নিয়ামাতকে কে কাফেরুন বেরুবুইয়াতিক তোমার রবুবিয়াতকে অস্বীকারকারী তাইনুন আলা রসুলিক তোমার রসুলদের প্রতি লানতকারী বে মোহাম্মদ নবী তোমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মিথ্যা অস্বীকারী এ আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো এটা কে বলেছিল এটা আহলুসুল্লাহল জামাতের আলেম ইমাম যখন জুমায় খুতবা দিয়েছিলেন তখন তাদের সম্পর্কে এই মন্তব্য পেশ করেছিলেন যেটা সিয়ারো আলামের নোবালা পনেরো খন্ড একশো পাঁচপান্ন পৃষ্ঠায় দেখা যেতে পারে তিনি আরো বলছেন যে ওয়ামিম্মান কানা ইয়াবদায় রুবুবিয়া ওয়াল আল হাকেম আল ওবাইদি যারা রুবুবিয়াত ও উলুহিয়াতের দাবি করেছিল তাদের মধ্যে ছিল এই ওবাইদি শাসক তারা ছিল ইসমাইলি এই ইসমাইলি শিয়া এই শহরে আছে আপনারা অনেকে নাম শুনবেন বলছেন জিন্দিত তারা ছিল তারা ছিল ইসলাম শত্রু আল মুদ্দাই আর রবুবিয়া রবুবিয়াতের দাবিদার করেছিল এরা নিজেকে উপাস্য হিসাবে দাবি করেছিল যে আমাদেরই উপাসনা করতে হবে আমরা রাষ্ট্র শাসক আমাদের উপাসনা চলবে সবচেয়ে বড় তাগুত এর বর্ণনা শুনেন সিয়ার আলামের নোবালা পনেরো খণ্ড একশো ছিয়াত্তর পৃষ্ঠায় কি বলা হচ্ছে বলছে ইউকাল আন্নাহু আরাদা ইউদ্দাইয়াল এলাহিয়া ইয়দ্দাইয়াল এলাহিয়া বলা হয়েছে যে তারা নিজেকে মাবুদ বলার দাবি মাবুদ বলার মানে আমরা নিজে মাবুদ এটার দাবি করতে যাচ্ছিল এবং করতে গিয়ে তারা কি করেছিল এ বিষয়ে বিধান রচনা করেছিল এটা করার পর তখন নিজের রাষ্ট্র ক্ষমতার প্রধান এবং তাদেরকে যারা মশওয়ারা দিয়ে থাকে পরামর্শ দিয়ে থাকে বর্তমান যুগে যাদেরকে সুপারভাইজার বলা হয় বা তাদেরকে সেক্রেটারি বলা হয় তাদের সঙ্গে যখন পরামর্শ দিতে গেছিল তখন তারা ভয় দেখিয়েছিল যদি এরকম করেন তাহলে গোটা দেশের মানুষ আপনার বিপরীত হয়ে যাবে আপনার শাসন যাবে এই কথা শুনে ভয়ে আর এই এই অলুহিয়াতের দাবি যেটা প্রকাশ্যে তারা করতে চাচ্ছিল আর প্রকাশ্যে করেনি এটা সিয়ার আলামিন নোবেলায় দেখা যেতে পারে এদের সম্পর্কে সেই যুগের কবিগুলো যে কবিতা পাঠ করেছে সেই কবিতা থেকেও এটা পাওয়া যায় বোঝা যায় যে তারা রুবুবিয়াত বা অলুহিয়াতের দাবিদার ছিল যারা নিজেকে রব বলে দাবি করেছিল বা নিজেকে তারা অলুহিয়াত বা উপাস্য বলে দাবি করেছিল যেমন তাদের একজন শায়ের একজন কবি আরবি ভাষায় বলছে ফাহকুম ফান্তাল ওয়াহিদুল কাহারু হে শাসক তুমি তুমি ফয়সলা করো কারণ তুমি হচ্ছে একক এবং তুমি হচ্ছে পরাক্রমশালী ওয়াহেদ কাহার সেই কবি তাদের সম্পর্কে বলছে ফাহকুম কাফা আনতাল কাহার মা মা আকদার তুমি যা চাও তাই হয় ভাগ্য যা চায় তা হয় না এটা কে বলেছিল এই উবাইদি শাসকের কবিগণ তাদের এই রাষ্ট্রপ্রধানদের সম্পর্কে এরকম মতবাদ বা এরকম কথা বলেছিল লেখক বলছেন এই কথা উদ্ধৃতি দেওয়ার পর ফালা আনাল্লাহুল মা দেখবল মামদুহ যে প্রশংসা করেছে তাদের এই কবিতায় আল্লাহর অভিশাপ তার উপর হোক আর যার প্রশংসা করা হয়েছে তার উপর হোক বলছে এটা এতই নোংরা এবং এতই খারাপ কথা যেটা ফেরাউনের কথার চাইতো খারাপ বা ফেরাউনের কথার মতো যে বলেছিল আনা রাব্য কুমুল আলা আমি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু যেই কথা বলেছিল এরকম কথা হচ্ছে এই ওবায়দী শাসকের কথা এবং ওবায়দুল শাসকের কবিগণের কথা যারা এটাকে বিশ্বাস করেছিল আমি খুবই সংক্ষিপ্ত আকারে ওবায়দী শাসকের রবুবি এবং অলুহিয়াতের দাবির সম্পর্কে কিছু কথা বললাম এরপর এদের আখিরা অবিশ্বাস ছিল যে এরা গায়েব জানে এরা কি জানে গায়েব জানে গায়েব জানা মানে ভবিষ্যৎকে জানা বা মানুষের চক্ষুর বাইরে যা কিছু আছে সেগুলাকে জানার একমাত্র পাওয়ার ও ক্ষমতা কার আল্লাহ রাব্বুল তিনি হচ্ছেন আলিমুল গাইবে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা কিন্তু এই শাসকগণ দাবি করেছিল যে আমরা গায়েব জানি ইবনে খালকান একজন বিশেষ পণ্ডিত এবং বিশেষ ঐতিহাসিক আরবি আরবি আরবি ঐতিহাসিকদের মধ্যে তিনি বলছেন ওফায়াতুল আল আয়ান তার একটি বই সেখানে পঞ্চম খণ্ড তিনশো তিয়াত্তর পৃষ্ঠায় বলছেন ও ওয়াদালিক আলী আন্না হমিদ দাউ ইলমাল মাগিবাত এরা গায়েবের দাবি করেছিল ওয়ালা হুম ফি দালিকা আখবার এরকম এদের অনেক খবর এনার কথা বা প্রসিদ্ধ আছে তার বর্ণনা তখন তিনি দেন যাই হোক এটা দ্বিতীয় তাদের আকিদা যে আকিদায় দেখা যাচ্ছে যে তারা কি করেছিল গায়েবের দাবি করেছিল অতপর এদেরকে সিজদা করা হতে এবং সিজদা করার আদেশ দিতে এরা এমন রাষ্ট্রপ্রধান ছিল ওবায়দী শাসকরা যে এরা কি করত সিজদা করার আদেশ করত মানুষদেরকে যেন তাদেরকে সিজদা করা হয় বলা হয়েছে তিনশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তারা এই হাকেম বা ওবায়দি রাষ্ট্রের পক্ষে একটা খুতবা দিয়েছিল যে খুতবায় আমার নাসা ইন্দা দিকে হিবিল ক্যাম যখনই তাদের নাম নেওয়া হবে তখন যেন মানুষগুলা দাঁড়িয়ে যায় সম্মানে এ কথা বলা হয়েছিল আদেশ ফরমান জারি করেছিল ওয়াইয়াস এবং তাদের জন্য যেন সিজদা করা হয় ওয়া ইন্না ইলাইহি রাজিউন লেখক বলছেন হ্যাঁ। আল্লাহর জন্য সবকিছু আমাদেরকে ফিরে যেতে হবে এরকম দাবিদার ছিল ওবাইদের শাসক এবং ওবাইদের খলিফাগণ আমি একটি কথা না বললে পারছি না আজকে কিন্তু এটা আমার সংশয় হতেও পারে নাও পারে আজ বর্তমান যুগেও যারা মিলাদুল নবী পালন করে আজ বর্তমান যুগেও যারা মিলাদুল নবী পালন করে এরকম বড় বড় পীরদেরকে আর শেখদেরকে আমরা দেখি এরাও কিন্তু বড় ধরনের জুলুস বের করে মিছিল বের করে এবং তাদের আসনটা সিংহাসনটা খুব সুন্দর করে সাজানো হয় আর এরাও সিংহাসন থেকে হাত নেড়ে নেড়ে বাইরে মানুষকে ইশারা দেয় এবং মানুষ মানুষকে অভিবাদন জানায় আজও কিন্তু মিষ্টি বিতরণ করার প্রথা এদের মধ্যে আছে আজও কিন্তু এদেরকে সিজদা করার প্রথা আছে আমার সন্দেহ হচ্ছে যে যারা এই প্রথাকে আবিষ্কার করেছিল সেই প্রথার এই সূত্রপাত ধরে আজও এই সকল আকিদা বিশ্বাস ও আচরণ আমাদের সমাজে চলে আসছে নচেত অন্য কোন মুসলিম জাতির মধ্যে এই সকল কার্যকলাপ দেখা যায় না আমি আপনাদের বর্ণনা দিচ্ছিলাম যে আমি আপনাদের বর্ণনা দিচ্ছিলাম যে ওবাইদি খলিফা গড়ের আকিদা কি দ্বিতীয় আকিদার পর এবার তৃতীয় আকিদার পর এবার চতুর্থ আকিদা শোনেন যারা ওদের এই কথা এবং মতবাদকে বিশ্বাস না করতো তাদেরকে হত্যা করা হতো এরকম প্রচুর ওলামাকে তারা হত্যা করেছে বলা হয়েছে ইন্নাল্লাদিনা আহম ওবাইদুল্লাহ যেই যার নামের দিকে সম্পর্কিত করার পরে ওবাইদি গোত্র বা ওবাইদি শাসক বলা হয় তার নাম ছিল ওবাইদুল্লাহ বলছে সেই ওবাইদুল্লাহ যাদেরকে হত্যা করেছিল যেসব আলেম ওলামাদেরকে তাদের সংখ্যা হচ্ছে আর বাতা আলাফ চার হাজার চার হাজার ওলামাকে এরা শহীদ করেছিল এদের মতবাদ না মানার না মানার কারণে এদেরই একটা বিশেষ গ্রুপের নাম হচ্ছে কুরমতি মতবাদ বা কুরমতি দল এটা আরব বিশ্বে এখনো কোথাও কোথাও এদের লোক আছে এবং পাওয়া যায় এই কুরমতি দল এদের শাসনকালেই নিজের মাথা চাড়া দিয়েছিল বাহারাইনে মাথা চাড়া দেওয়ার পর বলা হয়েছে যে ওয়াখাদুল হাজিজা এরা হাজিদেরকে কষ্ট দিয়েছিল এবং হাজিদের মাল সম্পদ লুণ্ঠন করত ওয়া কাতালু তাদেরকে হত্যা করেছে ওয়া সাব্বু এবং তাদেরকে গালি দিয়েছে আর অন্য কথায় সাবু মানে তাদেরকে বন্দি করেছিল ওয়াস্তাবাহু হারাম আল্লাহ আল্লাহর হারাম যেটা মানে হারামের শরীফান বলা হয় সেখানে হত্যা করা যেটা যেখানে মারামারি নিষেধ যেখানে কতগুলো জিনিস নিষেধ যারা আপনারা জানেন যারা হজ করতে গেছেন বা যারা উমরা করতে গেছেন এ সকল জিনিসকে তারা হারাল করে দিয়েছিল ও কালাউল হাজার আসওয়াদ এবং হাজার আসওয়াদকে ভেঙে নিয়ে চলে গেছিল এসব ইতিহাস জানতে হবে আমাদের ও কালাউল হাজার আসওয়াদ ও কানা ওবায়দুল্লাহ ইউকাতে এবং আর এই ওবায়দুল্লাহ ওবায়দের শাসক এই কুরমতিদের সঙ্গে যে ঘটনাটা ঘটলো এখানে তাদের সঙ্গে সে সম্পর্ক রেখেছিল ওই হার হোম এবং তাদেরকে সে তাদের বিপরীতে তাদেরকে ভরকাতে এবং তাদের বিপরীতে তাদেরকে সহযোগিতা করতো এটা দেখতে পারেন সিয়ার আলামের নোবালা পনেরো খন্ড একশো সাতচল্লিশ পৃষ্ঠায় এদের আকিদায় আছে সাহাবিদেরকে গালি দেওয়া এখনো শিয়ার আসিদিরা সাহাবিদেরকে গালি দেয় আর এদের যুগে সরাসরি মেম্বারের গালি দেওয়া হতো মেম্বারে উঠে সাহাবাদের গালি দেওয়া হতো বন্ধুগণ আমি আর এদের আকিদার সম্পর্কে আর বেশি বর্ণনা দিচ্ছি না এতটুকু জানাই আমাদের জন্য যথেষ্ট যে যে ওবাইদি শাসকগণ যেটা আফ্রিকার তুনেসিয়া থেকে নিয়ে মিশরে পর্যন্ত তাদের রাষ্ট্র ক্ষমতা বিস্তার হয়েছিল এবং আরবেরও কিছু কিছু ভূমিত হয়েছিল এই সকল ওবায়দী রাষ্ট্র প্রধানগণ সর্বপ্রথমে কি করে এই মিরাদুল নবী বা নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের মিরাদ উদযাপন করতে শুরু করে তার সাথে সাথে তারা হাসান আলী ফাতেমা এবং হুসেন রবি আল্লাহ তালা আনহুম আজমাইন সকলের এই জন্ম দিবস পালন করতে শুরু করেছিল ইতিপূর্বে এই আহলুসুল্লাহ জামাত বা মুসলিম সমাজে নবী সাল্লাহ সাল্লামের জন্মদিবস পালন করার কোনো প্রথা ছিল না এরপর আমাদেরকে যে পয়েন্টে জানতে হবে সেটা হলো এই যে এরা তো শিয়ারা করছিল নাকি কিন্তু জামাতে কিভাবে আসলো সুন্নিদের মধ্যে এই এই উৎসব বা এই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্মদিবস কিভাবে শুরু হলো সুন্নিদের মধ্যে সর্বপ্রথম যে বাদশাহ মিলাদুল নবী পালন করতে শুরু করে তিনি ছিলেন ইরাকের ইরাবুল শহরের আবু সাইদ কুকুবুরি কে ছিলেন আবু সাইদ কুকুবুরি ইরাকের ইরাবুল শহরের ইনি কে ইনি একজন রাষ্ট্র শাসক এর এই বিষয়গুলা অনেক বইতে লেখা হয়েছে তার মধ্যে সালেহ স্বামী একটি তার বই আছে সেই বইয়ের তার বই নাম হলো সিরাতুন নবী সে সিরাতুন নবীর বইয়ের নশো বিয়াল্লিশ পৃষ্ঠায় এই ঘটনা দেখা যেতে পারে সেই কুকুবুরিকে আসলে কুকুবুরি শব্দটি হচ্ছে তুরস্ক শব্দ তুরস্কীয় শব্দ বর্তমান তুর্কিস্তান বা তুর্কি যেটা দেশ সেই দেশের সেই দেশের একটি ভাষা এবং সেই দেশের বংশোদ্ভূত তুর্কি বংশোদ্ভূত সে ছিল মানে তুরস্ক দেশের সেই লোক ছিল আর ইরাকে সে শাসন ক্ষমতা গ্রহণ করেছিল আর এই কুকুমুরি শব্দটিরও ব্যাখ্যায় ওলামায় কেরাম বলছেন যে এই শব্দটি আসলে হচ্ছে তুরস্কের সর্ব তুর্কি শব্দ এর মানে হচ্ছে নীল নেকড়ে বাংলায় কি মানে নীল নেকড়ে মানে নীল নেকড়ে বাঘ সেই তুরস্কের এই রাজা যে ইরাকের ইরাবেল শহরের রাষ্ট্রপ্রধান ছিল সে সর্বপ্রথম সুন্নি জামাতের মধ্যে কি করে এই মিলাদের প্রচলন করে এবং মিলাদ <clears throat> শুরু করে সে কারণে অনেকেই মনে করে যে এই বাদশাহ আল মুজাফর মালিক আল মুজাফর আবু সাইদ কুকুবুরি হচ্ছেন এই মিলাদের প্রবর্তক এবং জনক এ বিষয়টা শুধুমাত্র যে আমাদের ইতিহাসগণ লিখেছে তা না আজকালকার সুফিরাও এবং যারা ইলাদ মিলাদ উদযাপন করে তাও এর স্বীকার করেছে আমি একটু পরে বলছি যাই হোক একটি কোটেশন শোনাই ইবনে খালকান তৃতীয় পৃষ্ঠা তৃতীয় খণ্ড চারশো উনপঞ্চাশ পৃষ্ঠা লিখছেন ছয়শ চার হিজড়িতে ইবনে দেখিয়া খরাসান যাওয়ার পথে ইরেবিলে আসেন সেখানে তিনি দেখেন যে বাদশাহ মুজাফর উদ্দিন কুকুবুরি অতীব আগ্রহ উদ্দীপনার সাথে মিলাদ উদযাপন করেন ইবনে দেহিয়াকে যিনি এ কথা বলছেন ইবনে দেহিয়া একজন ভূ পর্যটক এবং ঐতিহাসিক সে বলছেন তিনি বলছেন যে ছয়শ চার হিজড়িতে সে কোথায় আসে ইরাবের শহরের এই বাদশার নিকট আসে এসে দেখতে পায় যে এখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের খুবই আগ্রহের সঙ্গে কি পালিত হচ্ছে মিলাদ পালিত হচ্ছে তার মানে হলো এই ইতিপূর্বে সেই ভূ পর্যটক আর অন্য জায়গায় মিলাদ পালন হতে দেখেননি তাই তখন যখন তিনি এখানে আসেন তখন দেখতে পেলেন যে এখানে কি হচ্ছে মিলাদ উদযাপিত হচ্ছে এবং সেই বর্ণনা তিনি দিলেন আমি এই সময় আরো একটি তথ্য আপনাদেরকে শোনাতে চাই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই যে মিলাদ আর শুরু হলো কবে থেকে তার সম্পর্কে আমাদের বর্তমান যুগের যে সকল সুফি আছেন এবং তাদের বই পুস্তকের যেগুলো শিরো বই পুস্তক এই মিলাদ মহফিল এবং বেদাতের প্রচারে মনে করা হয় তার মধ্যে একটি বই নাম হচ্ছে জাহাল হাক কি নাম জাহাল হাক এটা লেখক একজন ভারতের সুফি আলেম সে বলছে তেত্রিশ নম্বর পৃষ্ঠায় বলছে যে বাদশাহ সর্বপ্রথম এটা চালু করেছিলেন তিনি হলেন শাহ আরাবল আল্লামা ইবনে ওয়াহিয়া ওয়াহিয়া লিখেছেন আসলে দেহিয়া হবে এর জন্য একটি মিলাদ শরীফের কিতাব রচনা করেন যার জন্য বাদশাহ এক হাজার স্বর্ণ মুদ্রা বকশিস দেন ওই যে ইবনে দাহিয়া যে আসলো ভূ পর্যটক ইরাবেল শহরে আসার পর যে দেখলো যে এখানে মিলাদ উদযাপিত হচ্ছে সেই মিলাদ উপলক্ষে তখন সেই ইবনে দেহিয়া কি করে একটা বই লিখে যে বই লেখার পর বাদশাকে যখন দেওয়া হয় বাদশাহ খুশি হয়ে এক হাজার স্বর্ণ মুদ্রা তাকে কি দেয় হাদিয়া স্বরূপ পুরস্কার দেয় কারণ বাদশার পক্ষে কাজের পক্ষে এই বিরাট পর্যটক এবং লেখক একটা সমর্থনে বই লিখলো তাহলে কি আছে এখানে স্বর্ণ মুদ্রা পাওয়ার সে হকদার বা হক রাখে এ কথা যেমন ইতিহাস দ্বারা স্বীকৃত আমি আপনাদের যেসব আরবি ইতিহাস থেকে কোটেশন পড়ে শোনাচ্ছিলাম সেই কথা বর্তমান যুগের আমাদের দেশের যারা সুফি এবং যারা এই মিরাজুল নবী পালন করেন তারাও এ কথা বলেছেন এবং স্বীকার করেছেন যেমন জাল হাকের তেত্রিশ পৃষ্ঠায় এ কথা লেখা হয়েছে বন্ধুগণ আমি আপনাদেরকে যে তথ্যগুলি বারবার শুনাই শুনিয়ে আসছিলাম এখন আর একটি তথ্য আপনাদের আমি পড়ে শোনাতে চাই যে এই যে ইবনে দেহিয়া যে মিলাদুল নবী সম্পর্কে বই লিখে পুরস্কার পেল এই লোকটা কেমন প্রকৃতি ছিল এর সম্পর্কে আমাদের আহলুসুন্নাওয়াল জামাতের ওলামাগণ ওলামাগণ কি মন্তব্য দিয়েছেন এ সম্পর্কে দুই একটি কোটেশন শুনেন আল্লামা ইবনে হাজার আসকালানি আটশো বান্ন হিজড়িতে তার মৃত্যু ঐতিহাসিক ইবনে নাজ্জার তেষট্টি ছয়শো তেতাল্লিশ হিজড়ি থেকে বর্ণনা করেছেন আমরা দেখেছি সকল মানুষ একমত ছিলেন যে ইবনে দেহিয়া মিথ্যা কথা বলেন এবং বিভিন্ন অসত্য দাবি করেন এ সম্পর্কে আমাদের ওলামায় আলুসন্নার এই কথা তার এই অসত্য কথাগুলির মধ্যে একটি আরো কথা শুনে ইবনে হাজার আসকালানি অন্য একজন সমসাময়িক আলমের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন ইবনে দাহিয়া যখন ইস্পাহানে আসলেন তখন আমার পিতার খানকায় আসতেন ইস্পাহানে আসলে যে বর্ণনাকারী বলছেন আমার পিতার খানকায় আসতেন আমার আব্বা তাকে খুবই সম্মান করতেন একদিন তিনি আমার আব্বার কাছে একটি জায়নামাজ নিয়ে আসেন এবং জায়নামাজটি তার সামনে রেখে বলেন এই জায়নামাজে আমি এত এত হাজার রাকাত নামাজ আদায় করেছি এবং আমি কাবা শরীফের মধ্যে এই জায়নামাজে বসে কয়েকবার কোরআন করিম খতম করেছি আমার আব্বা খুবই খুশি হয়ে যা নামাজটি গ্রহণ করেন এবং মাথায় রাখেন ও চুমু খেতে থাকেন ঘটনা শুনেন তিনি এই হাদিয়া পেয়ে খুবই খুশি হন এদিকে কাকতালীয় ভাবে সন্ধ্যার দিকে একজন ইস্পাহানি স্থানীয় ব্যক্তি আমাদের কাছে আসেন এই ইবনু দেখাইয়া অন্য দেশের ছিলেন ও যখন ইস্পাহানে আসতেন তখন ঘটনা বর্ণনাকারীর পিতার কাছে এরকম সে আসত ইবনে দেখাইয়া এইভাবে জায়নামাজ নিয়ে এসে বলছে যে আমি এটা এতবার কোরআন শরীফ খতম করেছি মক্কায় অমুক তমুক আমার আব্বা খুশি হয়ে নিয়ে নিলেন যে বরকতি জায়নামাজ এখন কি হলো কিছুক্ষণ পর একটা ইস্পাহানারি লোক আমাদের বাড়িতে আসলো তিনি কথার প্রসঙ্গে বললেন আপনাদের খানকায় যে মোরক্কীয় আলেম আসেন এই ইবনে দেখাইয়া হচ্ছে মোরক্কে বর্তমান মোরাকেশে বলছে ওই যে লোক আসেন তাকে দেখলাম বাজার থেকে অনেক দামে একটি খুব সুন্দর জায়নামাজ কিনলেন তখন আমার আব্বা একটু খটকা লাগাই ইবনে দেহিয়ার প্রদত্ত জায়নামাজটি আনতে বললেন জায়নামাজটি দেখে ওই ব্যক্তি কসম করে বলে যে সে এই জায়নামাজটি কিনতে সে এই জায়নামাজটি কিনতে দেখেছে ইবনে দেহিয়াকে বাজার থেকে জায়নামাজ কিনে এনে মিথ্যা বলে তার এই গুরুকে এভাবে হারিয়ে দেয় এগুলা হচ্ছে ইবনে দাহিয়ার কার্যকলাপ ইবনে দাহিয়ার কার্যকলাপ এমন এক ব্যক্তি যাকে মানে রেজালবিদ আলুল হাদিস এবং হাদিসের পণ্ডিতগণ পুরোপুরি জয়ীফ বলেছেন তার অনেক এরকম গোলমাল চরিত্রের কারণে লাস্ট একটা গোলমাল চরিত্র হলো সে মগরীবের নামাজকেও কসর করে পড়ার ফতুয়া দিয়েছিল মগরীবের নামাজ কসর করে পড়া যায় না কিন্তু সে ফতুয়া দিয়েছিল যে মগরীবের নামাজ কসর করে পড়া যেতে পারে যাই হোক ভাই এ হলো মিরাদুল নবীর বিশেষ ইতিহাস ও তথ্য আমি আর আগে বাড়ছি না এই ইতিহাসগুলির একটু সারাংশ আমি আপনাদেরকে আবারও দ্বিতীয়বার রিপিট করে দিই ঈদে মিরাদুল নবী বা নবী সাল্লাহ সাল্লামের জন্ম দিবস পালন করা তো দূরের কথা আরবের সমাজে জাহেলি যুগেও কোন লোকের জন্ম দিবস পালন করার প্রথা ইতিহাসে পাওয়া যায় না এবং ছিল না অথবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং তারপরে সাহাবা এবং তাবেন গণের মাঝেও এই নবী সাল্লাহ সাল্লামের জন্ম দিবস পালন করার কোন তথ্য পাওয়া যায় না এটা সর্বপ্রথম যে সকল লোকেরা জন্মদিবস পালন করতে পালন করতে শুরু করে তারা ছিল শিয়া মহিজুদ্দৌলা আশুরা এবং গাদি রেখাম আসেজির হিজাকে এরা এই দুই ঈদের সাথে সাথে অন্যান্য দিবস হিসাবে উদযাপন করতে শুরু করে অতপর ওবাইদি ফাতেমি জিন্দিক শাসকরা মিশরে নবী করিম সাল্লামের প্রথম জন্ম দিবস পালন করতে শুরু করে যার তথ্য ব্যাখ্যা আমরা একটু আগে দিয়ে এসেছি অতপর সেই শিয়া সম্প্রদায় থেকে এই তথ্য বা এই মিরাদ উদযাপন করা শুরু হয় ইরাকে ইরাবলের বাদশাহ আল মালিক আল মুজাফর আবু সাইদ কুকুবরের পক্ষ থেকে এবং তখন থেকেই এই মিলাদ নবী বিস্তার করেছে সারা বিশ্বে এই ইতিহাস এবং তথ্য জানার পর এখন বলেন তো মিলাদ নবী তাহলে সুন্নত হবে না বিদাত এই কারণে বিদাত হবে যে যেই যার আদেশ কোরআনে নেই যার আদেশ সুন্নতে নেই যেটা আবিষ্কার হলো এতদিন বছর এত হাজার এত শত বছর পর তাহলে ওটাকে কিভাবে ইসলামের অংশ বলা যাবে আর কিভাবে সেটা করার সময় আমরা ভাববো যে না এটা এটা নেকির কাজ কিভাবে বা আমরা বলবো যে এটা একটা ইসলামের অংশ সে কারণে ইসলামের মধ্যে বা ইসলামের অংশ মনে করে আজ যে মিরাদুল নবী উদযাপন করা হচ্ছে এটা পুরোপুরি একটি বিরাতি কাজ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম তার দিকে ইঙ্গিত করে বলছেন এরকম এরকম সমস্যার দিকে ইঙ্গিত করে বলছেন যে মান আহদাসা ফি হাদা মা লাইসা মিনহু যে ব্যক্তি আমার এই বিষয়ে মানে আমার এই দিনে আমার এই শরীয়তে নতুন কোনো কিছু আবিষ্কার করলো যেটা এই শরীয়তের অন্তর্ভুক্ত হয় সেটা প্রত্যাখ্যাত বোখারি হাদিস থেকে এবং বোখারি এবং মুসলিম বর্ণনা করেছেন না মুসলিম অন্য শব্দে বলছেন মানে আমের আমার আল্লাহ আলিহা আমরন আফা হওয়ারাত যে ব্যক্তি এমন কিছু আমল করলো যেটা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয় সেটা প্রত্যাখ্যাত কিন্তু একটি প্রশ্ন বা একটি সংশয় থেকে যায় আজ যখন দলিল প্রমাণ হিসাবে আমাদের এই সকল লোকেরা মিলাদুল নবী যে সুন্নত সেটা প্রমাণ করতে পারছে না তখন কি বলে জানেন থাকে জানে থাকে জানেন তো তারা বলে তখন বলে যে এটা হচ্ছে বিদাতে হাসানা <laughs> মানে যখন আসলে সুন্নত থেকে পাওয়া যাবে না তো সবচাইতে বড় দলের একটা সাধারণ মানুষকে জানার জন্য এটা যথেষ্ট যে না তো আল্লাহ তালা কোরআনে না তো কোনো হাদিসের কোন অধ্যায় বা চেপ্টার লেখা হয়েছে মিলাদুল নবীকে কেন্দ্র করে আর না তো ফোকাহে ক্রাম কোন অধ্যায় রচনা করেছেন মিলাদুল হ্যাঁ। নবীকে কেন্দ্র করে হাদিসের বই যারা আপনারা পাঠ করেন তারা জানেন পুঙ্খানু পুঙ্খানু ভাবে প্রত্যেকটা বিষয়ের বাপ কিতাব এবং বাপ অনুচ্ছেদ এবং অধ্যায় এবং অনুচ্ছেদ মহাদেবসেন একে আমরা লিখে গেছেন বলেন তো নবীর অধ্যায় আছে নাই সেটা সবচেয়ে বড় দলিল কিন্তু তারা আজ যখন এটা প্রমাণ করতে পারছে না তখন কথা আবিষ্কার করেছে যে নবী তো সুন্নত নয় কিন্তু বিদাতে একটা আরো বাহানা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ক্লিয়ার বলছেন যে কুল্লু বিদাতিন প্রত্যেক বেদাতেই হচ্ছে ভ্রষ্ট ভ্রষ্টতা যদি প্রত্যেক বেদাতেই ভ্রষ্ট ভ্রষ্টতা হয় তাহলে কেন আমরা আবার বলছি যে ভালো বিদাত আর মন্দ বিদাত বিদাতে হাসানা আর বিদাতে মানে মিলাদ উদযাপন করব ওই জন্য নবী করিম সাল্লা সাল্লামের হাদিসের অপব্যাখ্যা দিব এর সব কিছুর পর আপনারা <clears throat> কেউ বলেছে বিদাতে হাসানা আর কেউ বলেছে এটা হচ্ছে মোস্তাহসান কি বলেছে মোস্তাহসান যেমন ডক্টর এই কাদেরই একটা পাকিস্তানের মানে ইউটিউবের খুবই তার এবং বর্তমান সুফি জগতে তাকে বিশেষ শ্রদ্ধার সঙ্গে মানুষ স্মরণ করে থাকে আসলে সে হলো পাকিস্তানি জুতা পরে ইংলিশানি আর থাকে কানাডার শহরে মানে কানাডার তার কানাডার তার কানাডা আচ্ছা। তার আছে নাগরিকতা এ সকল মানে যোগা খচুরির মধ্য দিয়ে বিশ্বের এখন নাকি সবচেয়ে বড় সুফি আলেম তার উদ্ধৃতি দিয়ে দৈনিক ইনকিলাবের ইসলামী জীবন কলমে ডক্টর এই তাহের কাদুরের কথায় যখন মিরাজুল নবী সুন্নতা বিদাতের আলোচনা করেছে করতে গিয়ে তখন শেষ পর্যন্ত বলছে যে হাদিসের আলোকে অসঙ্গতিপূর্ণ নয় বরং এটি মুস্তাহসান মুস্তাহসান মানে ভালো কাজ হাসান উত্তম কাজ এর বেশি আর কিছু বলতে পারেনি চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার নয় প্রকাশিত হয়েছে এই তথ্য আপনারা সেখানে দেখতে পারেন যাই হোক আমি লাস্টে যে কথা বলতে চাচ্ছি সেটা হলো আজ তারাও এটা স্বীকার করে এবং জানে যে মিলাদুল নবী উদযাপন করা আসলে সুন্নত নয় হয় বিদাহাতে হাসানা না হলে মুস্তাহসান তাদের ভাষায় কিন্তু আমরা বিশ্বাস করি মিদাহাতুল নবী ইসলামের কোন অংশই নয় এটা করাই যাবে না এটা একটা বিদাহাতি কাজ লাস্ট যে সমস্যা এবং সংশয়টা তাদের মধ্যে ঘোরাফেরা করে সেটা হলো ভাই এটা তো ভালোই কাজ এটা তো কি কাজ ভালোই কাজ নবী সাল্লি সাল্লামের জীবনী পাঠ করি কোরআন শরীফ পাঠ করি আর এই করি আর সেই করি তো আমরা বলবো যদি ভালোই কাজটা হয় তাহলে আল্লাহ রসুল কেন করে গেলেন না কাজটা যদি ভালোই হয় তাহলে সাহাবাই কেরাম কেন করলেন না আবার তারা বলছে ঠিক আছে সাহাবাই কালামের যুগে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে যেগুলা করেননি এগুলো তারা করতে কেমন আপনারা উড়ে জাহাজে চেপে যাচ্ছেন হজ করতে এটা বেদাত হলো না আপনারা মাদ্রাসা কায়েম করেছেন এটা বেদাত হলো না আমরা বলবো ভাই বেদাতকে চালু করার জন্য যদি এরকম সংশয় নিয়ে আসা হয় তাহলে আরো একটা মূর্খতা এবং ভণ্ড ভণ্ডামের পরিচয় দেওয়া হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসে স্পষ্ট আল্লাহ রসুল বলছেন মান আহদাসাতি আমরে আহাদা যে ব্যক্তি আমার এই শরীয়তে নতুন জিনিস আবিষ্কার করবে সেটা বেদাত হবে আর যে শরীয়ত নয় দুনিয়াবি কোনো বিষয়ে জিনিস আবিষ্কার করবে ওইটার কথা হাদিসে বলা হয়নি এটাতে বলা হয়নি যে ফাওয়ারাত সেটা প্রত্যাখ্যাত কথা বলা হয়নি তাহলে দুনিয়াবি মানুষের দুনিয়ার কাজকর্মের সুবিধার্থে যে সকল আবিষ্কার হয় সেটা অবশ্যই শরীয়তের বিদাতের অন্তর্ভুক্ত নয় আজ মানুষ সুবিধার্থে কম্পিউটার তৈরি করেছে জাহাজ তৈরি করেছে উড়োজাহাজ করেছে প্লেন করেছে আরো কিছু আবিষ্কার হচ্ছে এটা সব দুনিয়াবি সুবিধার্থে এটাকে বিদাত বলা হয় না কোন আলেম যারা বিদাতের সংজ্ঞা দিয়েছেন তারা কখনো এগুলোকে বিদাত শরীয়তের বিদাতের অন্তর্ভুক্ত করেননি শরীয়তে বিদাত ওকে বলা হয় যেটাকে মানুষ দিনের অংশ মনে করে করে যেটা দিনের কাজ মনে করে করে নেকির করে করে অথচ সেই কাজ এবং সেই প্রথা না তো আমাদের রসুল সাল্লাম করেছেন না সাহাবাই কালাম করেছেন সালাফাই সালাফে সালেহিনগণ করেছেন না ওর পিছনে কোনো দলিল আছে সেই কারণেই এটা না তো বিদাহাতে হাসানা না তো মুস্তাহাসান বরং একটা স্পষ্ট বিদাত আর এটা স্পষ্ট বিদাতকে কেন্দ্র করে অনেকগুলো বেদাত শুরু হয়েছে আজ আপনি কি বলবেন আর যারা খ্রিস্টান নবী ঈসা আলি সালামের জন্ম দিবস পালন করছে ওটা তাহলে সহি হবে না হবে না আমাদের নবীর জন্ম দিবস যদি সহি হয় তাহলে খ্রিস্টানদের জন্ম দিবসও সহি হতে পারে সেই জন্য ডক্টর কাদেরি যখন এই ইটালির পপ ভাটিকান যে সবচেয়ে বড় তাদের বাবা তাদের যখন জন্ম উৎসব বা এই খ্রিস্টমাস পালন হয় তখন গিয়ে কেকও কাটে কারণ যে নবী সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিবস পালন করে সেই খ্রিস্টানের জন্মদিবসকে কিভাবে বাতিল বলবে কিভাবে বাতিল বলবে সেই জন্য ওগুলাতে যায় এবং কেক কাটে তার তার এইসব ফটো এবং ছবি ইন্টারনেট ইন্টারনেটে আছে <coughs> ফেসবুকে আছে প্রকাশ হয় মনে রাখতে হবে এগুলো জিনিস আর এই জন্ম দিবস যদি নবী সাল্লাহ সাল্লামের পালন হয়ে যায় তাহলে তো মানুষ বলবে আমারও জন্ম দিবস হোক আল্লাহ রসুলের যাবে তো আমার কেন যাবে না রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী কেন যাবে না ওদেরকে কেমন করে মানা করব আর সেই কারণে মনে হয় ওই বেদাতি সমাজে সকলে নিজের নিজের জন্মদিবস পালন করতে শুরু করেছে বার্থডে হ্যাপি বার্থডে শুরু হয়েছে আর ওই জন্মদিবসকে পালন করে নবী সাল্লাহ সাল্লাম উপস্থিত হন নবী সাল্লাহ সাল্লাম জীবিত নবী সাল্লাহ সাল্লাম নূরের তৈরি নবী সাল্লাহ সাল্লাম এই নবী সাল্লাহ সাল্লাম সেই এরকম করতে করে হাজারো বেদাত এবং ফেতনা শুরু হয় আমি আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আসলে ইসলামের বিধানগুলির পুঙ্খানু পুঙ্খানু ভালো এবং তথ্য তথ্য ভিত্তিক জানার তৌফিক দান করে যে সকল বিষয়ে আজ মতভেদ আছে সেই সকল বিষয়গুলির ইতিহাস জেনে তার মূলে যাওয়ার এবং সেখান থেকে বুঝে সেটা বর্জন না হলে গ্রহণ করার তৌফিক দান করে আর এই মিরাদুল নবী কখনোই সুন্নত নয় বরং একটি বিরাটি কাজ সেটা না তো করা যাবে না তো ভাগ নেওয়া যাবে অংশ নেওয়া যাবে আর না তো সে বিষয়ে কোনো রকম আমরা কিছু সহযোগিতা করতে পারি তবে এর মানে এটা নয় যে আমরা প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামকে ভালোবাসি না বরং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যে নিজের জান এবং মালের চেয়েও বেশি উত্তম এবং বেশি ভালো না বাসতে পারবে সে মানুষ মমিনী নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাইউ মেন আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা এলাই মিউ দেহি ওয়া ওয়ালেদেহি ওয়াল্লাহ সাজমাইন একজন মানুষ পূর্ণ মমিন ততক্ষণে হতে পারে না যতক্ষণে সে আমাকে তার নিজের পিতা তার নিজের সন্তান সন্ততি পরিবার সকল লোকের চাইতে আমাকে বেশি না ভালোবাসতে পারে তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সকলের চাইতে বেশি ভালোবাসতে হবে কিন্তু ভালোবাসার মানে এটা নয় যে বছরে একবার মিরাদুল নবী পালন করে নেব আর তারপরে ভালোবাসবো না মানুষকে তখনই ভালোবাসা বলা যেতে পারে যে অমুককে ভালোবাসে যখন যাকে ভালোবাসে তার সব কিছুকে পছন্দ করে এবং অনুসরণ করে উদাহরণস্বরূপ লাস্ট কথা বলে দিই আজ কোন মানুষ ক্রিকেটারকে পছন্দ করছে তো ক্রিকেটারটা যেভাবে চুল কেটেছে ওইভাবে ও কেটে রেখেছে ক্রিকেটারটাকে পছন্দ করেছে যে জামা যে রঙের পরে সেও পড়ছে ফুটবলের কোন প্লেয়ারকে পছন্দ করে ওই টাকলু হয়েছে এও টাকলু হয়েছে তারপরে ফুটবলের প্লেয়ার মাঝখানে একটু চুল রেখেছে চারোদিকে নেড়া করে দিয়েছে ও রেখেছে এটা কি বুঝায় যে ও ওকে ভালোবাসে বলে ও যেরকম করছে সেরকম ও করার চেষ্টা করছে তাই নবী সাল্লাহ সাল্লামকে ভালোবাসতে গেলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যেগুলো সুন্নত সেগুলো অনুসরণ করতে হবে ওই রূপ পালন করতে হবে সেটা বাড়িতে হোক বাইরে হোক ইবাদতে হোক মোয়ামলাতে হোক সবকিছুতে হোক তাহলে সেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মহব্বত এবং ভালোবাসাকে বুঝায় নচেত একটা মহফিল করে সবাই মিলে ঝুঁকে ঝুঁকে দরুদ পাঠ করে আর চিৎকার করে মানে কবিতা পাঠ করে আমরা ভালোবাসার শুধুমাত্র নাটক করি বা মানুষকে এটা একটা রিয়া দেখাই যে হ্যাঁ আমরা ভালোবাসি যদি আসলে আল্লাহ রসুলকে ভালোবাসেন এটা লোককে দেখানোর প্রয়োজন আছে এটা সৎ আমল মানুষকে দেখালে রিয়া হয় না কিন্তু আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার প্রচুর